না বুঝে ওয়াত্তাখিদাহা হুজুয়া এবং তার প্রতি বিদ্রুপ করতে পারে উলাইকালাহুম আযাবুম মুহিন এরূপ লোকদের জন্য অপমানকর শাস্তি রয়েছে তুতলা আলাইহি আর যখন তার সম্মুখে আমার সমূহ পাঠ করা হয় ওয়াল্লা বেরন তখন সে গর্ব ভরে মুখ ফিরিয়ে নেয় কাল্লাম মাহা যেন সে শুনেনি কান্নাফি উদুনাইহি ওয়াকর যেন তার কর্ণে সিপি রয়েছে আদা বিন আলিম সুতরাং তাকে এক যন্ত্রণাময় শাস্তির সংবাদ শুনিয়ে দিন অবশ্য যারা ইমান এনেছে ও আমিল সালিহাতি এবং নেক কাজ করেছে লাহুম জান্নাতুন তাদের জন্য সুখ সম্ভোগের উদ্যান সমূহ রয়েছে ফিহা যাতে তারা অনন্তকাল থাকবে এটা আল্লাহ তাআলা সত্য প্রতিশ্রুতি দিয়েছেন আজিজু এবং তিনি প্রবল পরাক্রান্ত আল হাকিম প্রজ্ঞাময় খালাকাসমাওয়াতি আল্লাহ তালা আসমান সমূহকে সৃষ্টি করেছেন বিগয়রি আমাদিন খুঁটি ব্যতীত তারাও নাহা তোমরা তা দেখেছো আল ক এবং সংস্থাপিত করেছেন ফিল আর্দই ভূপৃষ্ঠে রওয়াসিয়া পর্বতমালা আং তামিদা বিকুম যাতে তা তোমাদেরকে নিয়ে টলমল করতে না পারে এবং তাতে সরিয়ে রেখেছেন মিনকুল্লি দাব্বাতি নানা জাতীয় প্রাণী ও আংসালনা আর আমি বর্ষণ করেছি মিনাসামা ই আসমান হতে মা আন পানি ফাম্বাতনা ফিহা অতঃপর ওই জমিনের উপর উৎপন্ন করেছি মিঙ্কুল্লি ঝাউজিং কারিম সর্বপ্রকার উত্তম জাতীয় উদ্ভিদ হাদা খলকুল্লাহি এটা তো আল্লাহ তাআলার সৃষ্ট এখন তোমরা আমাকে দেখাও মাদা খলাকাল্লাদিন আমিন দুনি আল্লাহ তাআলা ব্যতীত যারা আছে তারা কি কি বস্তু সৃষ্টি করেছে বালি জালিমুন ফি আলিম মুবিন বরং এ জালিমরা প্রকাশ্য বিভ্রান্তির মধ্যে রয়েছে ওয়ালাকাদ আতাইনা লুকমানা এবং আমি লোকমানকে দান করেছি আল হিকমাতা হিকমত আনিশকুরলিল্লাহ যে আল্লাহর শকর করতে থাকো ওয়ামাই বস্তুত যে ব্যক্তি শকর করে ফাইন নামা নাফসি সে নিজের জন্যই শকর করে থাকে ওয়ামাং কাফারা এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে ফাইন নাম্লাহ গনিউন হামিদ কেননা আল্লাহ তো অভাবমুক্ত সর্বগুণ সম্পন্ন ওয়াইদ কলা লোকমানু আর যখন লোকমান বললেন লিবনিহি লিবনিহি সিও পুত্রকে ওহুয়া উপদেশ প্রদান সূত্রে ইয়া বুনাইয়া হে বৎস লা তুশরিক আল্লাহর সাথে কাউকে শরিক করো না ইন্না শিরকা আলা জুলমুন আযীম নিঃসন্দেহে শিরিক অতি গুরুতর অন্যায় এবং আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার মাতা পিতা সম্বন্ধে তার মাতা তাকে গর্বে ধারণ করেছে ক্লেশের উপর ক্লেশ সহ্য করে এবং দুই বছরে তার দুধ ছাড়ানো হয় আনিসকুর যেন তুমি শকর করো লি আমার ওয়ালি ওয়ালি দায়িকা এবং তোমার পিতা মাতার ইলাইয়াল মাসুইফ আমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে আর যদি তারা উভয় তোমাকে এক কথার চাপ দেয় যে আংতুশ্রিকাবি তুমি আমার সাথে এমন কোন বস্তুকে শরিক সাব্যস্ত করো মা কাবি হে এলম যার উপাস্য হওয়ার পক্ষে তোমার নিকট কোনো প্রমাণ নেই ফালা তবে তুমি তাদের কথা মানবে না ফিদ্দুনিয়া এবং প্রার্থী বিষয়ে সৎভাবে তাদের সাহচর্য করে যাবে আর সেই ব্যক্তির পথে চলো মান আনা বা ইলাইয়া যে ব্যক্তি আমার দিকে রুজু হয় ইলাইয়া মারজে হুকুম অনন্তর আমার দিকে তোমাদের ফিরে আসতে হবে হুকুম অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দিব বিমা কুমতুম তা আমালুন যা তোমরা করতে ইয়া বুনাইয়া হে বৎস ইন্নাহা ইন তাকু যদি কোনো কার্য হয় মিসকাল হাব্বাতিম মিন খরদালিন সরিষা বীজের পরিমাণ হাতা কুমফি সখরতিন অতঃপর তা পাথরের অভ্যন্তরে থাকে আউফিস সামাওয়াত অথবা আসমান সমূহের ভিতর আউফিল আরদি কিংবা জমিনের অভ্যন্তরে থাকে ইয়াতিবিহাল্লাহ তথাপি আল্লাহ তা এনে উপস্থিত করবেন ইন্নম্লাহ খবির নিঃসন্দেহে আল্লাহ বড়ই সূক্ষ্মদর্শী সর্ববিষয়ে অবগত এবং সৎ কাজের উপদেশ প্রদান করবে ওয়ানহা আনিল এবং মন্দ কাজ হতে বারণ করবে ওয়াসবির আসাবাক এবং যে বিপদ তোমার উপর পতিত হয় তাতে ধৈর্য ধারণ করবে ইন্নাদালিকামিন আজমিল ওমর নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্পের কাজ ওয়ালা তুসাইর খদ্দালাকালীন নাস এবং লোক সমাজ হতে নিজের অবজ্ঞা করো না অবজ্ঞা করো না ওয়ালা তামসি ফিল ওয়ালা তামসি আর চলবে না ফিল আরদি জমিনের উপর মারহান মারহান গর্ব ভরে ইন্নআল্লাহিব্বু নিঃসন্দেহে আল্লাহ তালা ভালোবাসেন না কুল্লা মুক্তালিং ফাকুর কোন গর্বিত অহংকারী লোককে ওয়াকসৈদ ফি মাস ইকা আর নিজ চলনে মধ্যবন্ধ অবলম্বন করবে মিং সৌতিকা আর নিজের স্বর অনুচ্চ করবে ইন্না আঙ্কারাল আসওয়াতি নিঃসন্দেহে স্বরসমূহের মধ্যে অত্যন্ত ঘৃণ্য লাউতুল হামির গর্দবের শরী আলান তারাও তোমরা এই কথা অবহিত নও যে আন্নাল্লাহ যে আল্লাহ ওই সমস্তকে তোমাদের কাজে নিযুক্ত করে রেখেছেন মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আসমান সমূহ ও জমিনে যা আছে ও আসবাগ আলাইকুম এবং তোমাদের উপর পূর্ণ করে রেখেছেন নিআমাহু ওয়া বাতিনাতান তার প্রকাশ্য ও অপ্রকাশ্য সমস্ত নিয়ামতকে অমিনান নাসি আর কতক লোক এমন আছে মায়ু জাদিলু ফিল্লাহি যারা আল্লাহ সম্বন্ধে বিতর্ক করে থাকে বিগয়ের ইলমিন কোনো জ্ঞান ব্যতি রেখে ওয়ালা হুদান ও কোনো প্রমাণ ব্যতি রেখে ওয়ালা কিতাব মুনির এবং কোনো উজ্জ্বল গ্রন্থ ব্যতি রেখে ওয়াইদা কিল আলাহম এবং যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ তার অনুসরণ করো মা আনসালাল্লাহু যা আল্লাহ তালা নাজিল করেছেন কলু তখন তারা বলে বাল নাত্তাবিউ না আমরা তারই অনুসরণ করব মা ওয়াজাদনা আলাইহি আবা আনা যতপরি আমাদের পূর্বপুরুষগণ পেয়েছি আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম যদি শয়তান তাদের পূর্বপুরুষদেরকে ডাকতে থাকে ইলা আদাব ইসাইর দোজকের আজাবের দিকে তবুও কি তাদের অনুসরণ করবে ওয়ামাইসলিম ওয়াজহাহু ইলাল্লাহ পক্ষান্তরে যে ব্যক্তি নিজের মুখমণ্ডল আল্লাহ তাআলার দিকে ঝুঁকিয়ে দেয় ওয়াহুয়া মুহসিনুন এবং সে নিষ্ঠাবানও হয় ফাকাদ তবে সে ধারণ করল ফিল উরওয়াতিল হুসকা বিল উরওয়াতিল হুসকা সুদৃঢ় বস্তুকে সুদৃঢ় রজ্জুকে মজবুতভাবে ওয়া এবং সমস্ত কার্যের পরিণাম আল্লাহর নিকটে পৌঁছবে আর যে ব্যক্তি কুফর করে ফালা কুফরুহু তবে আপনার জন্য তার কুফরি আচরণ চিন্তার কারণ হওয়া উচিত নয় ইলাইনা মার্জিউহুম তাদের সকলকে আমার দিকে ফিরে আসতে হবে ফানুনাব্বে হোম তখন আমি তাদেরকে জানিয়ে দিব বিমা আমিলু যা কিছু তারা করত আলী আলিমুন নিশ্চয়ই আল্লাহ ভালোরূপে জানেন বিদাতি সুদূর সমূহের কথা নুমাত্তেহম কলিলা আমি তাদেরকে স্বল্প কয়েকদিনের উপভোগ দিয়ে রেখেছি সুম্মা নাদ তর্রুহুম তৎপর আমি তাদেরকে ক্রমে ক্রমে টেনে নিয়ে আসবো ইলা আদাবিন গলিফ ভীষণ আজাবের দিকে ওয়ালা ইংসা আলতাহুম আর যদি আপনি তাহাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস ওয়াল আরদা আসমান সমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন তবে অবশ্যই তারা এই উত্তর দিবে যে আল্লাহ কুল আপনি বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম বরং তাদের অধিকাংশই জানে না লিল্লাহি মাহফিস আর সমস্তই আল্লাহ তালার জানা যা কিছু আসমান ও জমিনে আছে ইন্নাল্লাহুয়াল গনিউল হামিদ আর নিঃসন্দেহে আল্লাহ তালা অভাব শূন্য সর্বগুণ সম্পন্ন ওয়ালাউ আন্না মাহফিল আরদি এবং সমস্ত জগতে রয়েছে যদি তা সমস্ত হয় মিন সাদরতিন যত বৃক্ষ আকলামুন কলম ওয়াল বাহরু আর এই যে সমুদ্র রয়েছে ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহরিন এটা ব্যতীত এরূপ আরো সাতটি সমুদ্র কালির স্থল হয় মা নাফিদাত কালিমাতুল্লাহ তবুও আল্লাহর বাক্যসমূহ সমাপ্ত হবে না ইন্নাল্লাহ আজিজুন হাকিম নিঃসন্দেহে আল্লাহ প্রবল পরাক্রান্ত প্রজ্ঞাময় মা খলকুকুম ওয়ালা বাআতুকুম তোমাদের সকলকে সৃষ্টি করা এবং জীবিত করা ইল্লা নাফসি ওয়াহিদাতিন এরূপই যেমন এক ব্যক্তিকে সৃষ্টি করা ও জীবিত করা ইন্নাল্লাহ সামিউন বাসীর নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছু দেখেন সবকিছু শুনেন আলাম তার হে শ্রোতা তুমি কি দেখো না যে ইন্নামলাহুল নাহারি আল্লাহ তালা রাত্রিকে দিনের মধ্যে প্রবিষ্ট করান ওয়ুলিজুল নাহারাফিল লাইল এবং দিনকে রাত্রির মধ্যে প্রবিষ্ট করান ওসা খরা শামসাওয়াল কমর তিনি চন্দ্র সূর্যকে কাজে রত করে রেখেছেন কুল্লুই ইয়াজরি প্রত্যেকেই চলতে থাকবে ইলা আজালিম মুসাম্মা নির্ধারিত সময় পর্যন্ত ওয়া ইন্নামলাহ বিমা তা'মালুনা খবির আর এটাও কি তা তোমার জানা নেই যে আল্লাহ তালা সমস্ত কাজে পূর্ণ অবগত এটা এ কারণে যে আল্লাহ আল্লাহই সত্তাতে স্বয়ং সম্পূর্ণ ও আন্নামা ইয়াদ মিন দুনিহি পক্ষান্তরে এরা আল্লাহকে যে সমস্ত বস্তুর পূজা করছে পক্ষান্তরে এরা আল্লাহ তালাকে সারা যে সমস্ত বস্তুর পূজা করছে আল বাতিল সেগুলো নিতান্ত ভঙ্গুর আল আলিউ আর আল্লাহ উচ্চ মর্যাদাশীল আল কাবির অতি মহান হে শ্রোতা তুমি কি দেখো না যে আন্নাল ফুলকা নৌকা সমূহ তাজরি চলছে ফিল বাহারি সমুদ্রে আল্লাহ তাআলার অনুগ্রহে লিউরিয়া মিন আয়াতিহি যেন তিনি তোমাদেরকে আপন নিদর্শন সমূহ প্রদর্শন করেন এতে নিদর্শন সমূহ রয়েছে লিকুল্লি সব্বার ইং শাকুর প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ লোকের জন্য আর যখন তরঙ্গমালা তাদেরকে ঘিরে ফেলে কাজ চাদোয়ার নেয় দাহুল্লাহ তখন তারা আল্লাহকে ডাকতে থাকে মুখলি সৈন আলাহুদ্দিন খাঁটি বিশ্বাসে ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি অতঃপর যখন তাদেরকে রক্ষা করে রক্ষা করে স্থলভাগের দিকে আনয়ন করেন ফামিন ফামিনহুম মুকতাসিদ তখন তাদের মধ্যে কতক লোক ন্যায় পথেই থেকে যায় ইয়াজ হাদুবি আয়াদিনা ইল্লা কুল্লু আর ওই সমস্ত লোকই কেবল আমার নিদর্শন সমূহের প্রতি অবিশ্বাসী হয় খত্তারিং কাপুর যারা প্রতিজ্ঞা ভঙ্গকারী এবং অকৃতজ্ঞ ইয়া আইয়ুহান নাসু হে লোকগণ ইত্তাকু রব্বাকুম নিজ প্রভুকে ভয় করো ওয়াকশাউ ইয়াওমান এবং ওই দিনকে ভয় করো লা ইয়াজজি ওয়ালিদুন আম ওয়ালাদিহি যেদিন না কোনো পিতা সেও পুত্রের উপকার করতে পারবে ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আম ওয়ালাদিহি শাইআন আর না কোনো পুত্র সিও পিতার সামান্য উপকার করতে পারবে ইন্না নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য ফালা অতএব তোমাদেরকে যেন প্রতারিত না করে আল হায়াতুদ দুনিয়া পার্থিব জীবন বিল্লাহিল গরুর আর ওই প্রতারক ও শয়তানও যেন তোমাদেরকে আল্লাহ হতে প্রতারিত করতে না পারে নিঃসন্দেহে কিয়ামতের সংবাদ একমাত্র আল্লাহ তালারই রয়েছে এবং তিনি বৃষ্টি বর্ষণ করে থাকেন মাহফিল আরহাম এবং তিনি অবগত আছেন যা কিছু গর্ভে রয়েছে ওয়ামা তাদরি নাফসুন এবং কেউই জানে না যে মা দা তাকসিবু গদান যে আগামীকাল কি কাজ করবে ওয়ামা তাদরি নাফসুন এবং কেউই জানে না যে বি আই আর দিন তামুদ সে কোন স্থানে মরবে ইন্নআল্লাহ আলিমুল খবির নিঃসন্দেহে আল্লাহ তালাই সমস্ত বিষয়ে অবগত ও অবগত ও অবহিত আছেন